আমির ইবনু রাবিয়া রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে দেখেছি তিনি সাওয়ারিতে উপবিষ্ট অবস্থায় মাথা দিয়ে ইঙ্গিত করে সেদিকেই সালাত আদায় করতেন যেদিকে সাওয়ারি ফিরত কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ফরজ সালাতে এমন করতেন না